سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح আল্লাহ রসুল সাল্লাম আরো বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন কেউ যদি এমন কোন আমল করে যেই আমল আমি করি নাই আমার সাহাবিরা করে নাই এইরকম আমল করলে ফাহুয়া রাব্দুন এই আমল বাতিল হয়ে যায় প্রত্যাখ্যাত হয়ে যায় তাহলে বেদাত যদি কেউ করে বেদাতের রোগে যদি কাউকে ধরে এটাও তার ইমান আমল আকিদা সব বিনষ্ট করে দেয় এটাও একটা মারাত্মক রোগ চার নম্বর বলছি নেফাক মোনাফেকের রোগ কারো যদি অন্তরের ভিতরে মুনাফেকি লুকায়িত থাকে বাহ্যিকভাবে ইমানের প্রকাশ করে এই মুনাফেকের রোগটা নেফাকের রোগটাও তাকে জাহান নামের দিকে নিয়ে যায় ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে আলামিন বলেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই নেফাকটা মোনাফেকিটা এটাও একটা বড় ধরনের রোগ চার নম্বরে গেল কি ফ্যানের ব্যবস্থা নাই মানে গরম নেফাকটা একটা বড় ধরনের কি কথা বলে না ইমানি রোগ পাঁচ নম্বর রোগের নাম বলছি কি বলে গেছেন পাঁচ নম্বর কি রোগের নাম বলছি জাইক জাইক মানে হলো বক্রতা বাঁকা হয়ে যাওয়া আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমে দোয়া শিখেছেন রব্বানা বাদা ইজ এই দোয়াটা আমরা বিভিন্ন সময় বেশি বেশি পড়ি দোয়াটা এখানে আল্লাহ রব্বুল আলমিন এই রোগটার বর্ণনা দিয়েছেন আমাদেরকে হেদায়ত দেওয়ার পরে আমাদের অন্তরগুলাকে বাঁকা করে দিও না বক্র বানাই দিও না লা তুজে কলু বানা আমাদের অন্তরগুলাকে বাঁকা করে দিও না এই অন্তর বাঁকা হয়ে যাওয়া এটা একটা বড় রোগ ইমানি রোগ শাক সন্দেহ সন্দেহ একটা ইমানি রোগ কারো যদি সন্দেহের রোগে ধরে দেখবেন যে সব কিছুর মধ্যে সন্দেহ সব কিছুর মধ্যে সন্দেহ ওজুর মধ্যে সন্দেহ গোসলের মধ্যে সন্দেহ নামাজের মধ্যে সন্দেহ এইভাবে প্রত্যেকটা আমলের মধ্যে তার সন্দেহ আর সন্দেহ সন্দেহ হয়ে যায় না এটাও একটা গুরুত্বপূর্ণ ইমানি রোগ তাহলে মানুষকে প্রত্যেক মমিনের ইমানকে বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে আমার ইমানটা যাতে বিশুদ্ধ থাকে এই জাতীয় যতগুলো রোগ আছে সবগুলো রোগ থেকে এই জন্য খেয়াল রাখতে হবে রোগে যদি ধরে ফেলে কোনো কারণে এই রোগগুলার কোনো একটা রোগে আক্রমণ করে ফেলছে ধরে ফেলছে তখন কি করবেন সাথে সাথে ওই রোগটার চিকিৎসা করে তাওবা করে ওই রোগ থেকে ফিরে আসতে হবে ওই রোগটাকে সংশোধন করে নিতে হবে কিন্তু এরকম গোড়ামি করে বসে থাকা যাবে না না আমার এটা ঠিক আছে সেরেক করলেও ঠিক আছে কুফর করলেও ঠিক আছে বেদাত করলেও ঠিক আছে নেফাক হলেও ঠিক আছে এইরকম ঠিক মনে করে বসে থাকা যাবে না আমার সম্মানিত বায়ু বোনেরা এই রোগগুলোর বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের দরকার এখান থেকে একটা রোগের কথা বলছি আমরা শির্ক একটা ভয়াবহ রোগের নাম হলো কি শির্ক এই শির্কেরও আবার এত বেশি চাষাবাদ এত বেশি প্রজনন আমাদের এই দেশে হয় বাংলাদেশে হয় যেগুলো একে একে যদি আমরা সিরকের বর্ণনা দিতে থাকি সারা রাত বর্ণনা দিলেও সিরকের বর্ণনা শেষ হবে না কারণ বাংলাদেশে সেরেক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না এক এক এলাকায় এক এক জনপদে এক এক অঞ্চলে এক এক ধরনের শির বিভিন্ন ধরনের শিরিক আকিদার সেরেক আমলের সেরেক বিভিন্ন ধরনের সিরকার সির্ক সিরকার সির্ক সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে এই সিরিকের বিস্তার ঘটে আছে